নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে যুগ সেই তো জাহানের ধনি নবী নাম জপে যে যুগ সে তো দো জাহানের ধনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেই জুম সেই তো জাহানের ধ্বনি নবী নাম জপে যেই জুম সেই তো জাহানের ধ্বনি ওই নাম সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নাম সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে মজুন হইল ওই নামে মজুন হইল মরায় আমার কাদের গনি নবী মোর শুনি নবী মোর সোনার খনি নবী মোর শুনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে যুগ সে তো দো জাহানের ধনী নবী নাম জপে যে জুন সে তত জাহানের ধ্বনি উই নামে মধু মাখা উই নামে জাদু রাখা উই নামে মধু মাখা উই নামে জাদু রাখা উই নামে আকুল হয় উই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো তো জাহানের ধনি নবী নাম জপে যেজন সেই তো তো জাহানের ধনি নিদানে আখে রাতে তোরাইতে পুলসে রাতে নিদানে আখে রাতে তোরাইতে পুলিশে রাতে কন্ডারি হইয়া নবী কন্ডারি হইয়া নবী পার করিবেন সে তরণী নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপেই যেই জুম সেই তদ জাহানের ধনী নবী নাম জপেই যে যুগ সেই তত জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপেই যে যুগ সেই তত জাহানের ধনী নবী নাম জপেই যে যুগ সেই তত জাহানের ধনী নবী নাম জপে যেই যুগ সেই তো তো জাহানের ধ্বনি নবী নাম জপে যেই যুগ সেই তো তো জাহানের ধ্বনি